কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে আচ্ছা এই যে সেই দিন বলছিলাম না মিউজিয়ামের কথা তো কলকাতায় যে একটা ট্র্যাম মিউজিয়াম আছে সেটা জানেন তাও আবার ট্র্যামের ভেতরেই জানতেন না তাহলে শুনে রাখুন এসপ্লেনের ট্র্যাম ডিপোর ভেতরে রয়েছে একটি অত্যন্ত সুন্দরভাবে সাজানো ট্র্যাম যার নাম সরণিকা তার ফার্স্ট ক্লাস কামরাতে হচ্ছে ক্যাফে আর সেকেন্ড ক্লাস কামরাতে হচ্ছে ট্র্যাম মিউজিয়াম ভেতরে টিভি স্ক্রিনে দেখতে পাবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমায় ট্র্যামের দৃশ্য রয়েছে নানান মজাদার এক্সিবিটস আর এই গরমে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস পুরোটাই এসি বৃহস্পতিবার ছাড়া রোজ খোলা দুপুর তিনটে থেকে রাত আটটা এন্ট্রি ফি মাত্র পাঁচ টাকা এবং যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের বলে রাখি ছবি তোলা কিন্তু অ্যালাউড ট্র্যাম ট্রামের ভেতরে ট্র্যাম মিউজিয়াম মজাদার ব্যাপার অবশ্য কলকাতা যেদিকে যাচ্ছে আর কয়েক বছরে ট্র্যাম হয়তো মিউজিয়াম ছাড়া আর কোথাও দেখা যাবে না ট্র্যাম বললে মাথায় প্রথমে এই আওয়াজটাই আসে তাই না কিন্তু একসময় কলকাতায় ট্র্যাম বলতে এই আওয়াজটা ছিল এক সময় কলকাতায় ট্র্যাম বলতে এই আওয়াজটাও ছিল অবাক হলেন কলকাতায় প্রথম ট্র্যাম কিন্তু ঘোড়ায় টানাই ছিল আঠেরোশো সালে চার কিলোমিটার মতো লম্বা রুট শিয়ালদা স্টেশন থেকে আর্মেনিয়ান ঘাট চলে প্রথম ঘোড়ায় টানা ট্র্যাম তবে সেটা বেশি দিন চলেনি কয়েক মাস পরেই বন্ধ হয়ে যায় তার সাত বছর পরে আমাদের ক্যালকাটা ট্র্যামওয়েজ কোম্পানি লিমিটেডের জন্ম ইন লন্ডন মানে সত্যিকারের লন্ডন আঠেরোশো বিরাশি সালে শুরু হয় স্টিমে চলা ট্র্যাম এবার আপনি ভাবছেন কলকাতার রাস্তার মাঝখান দিয়ে কালো ধোঁয়া সাদা স্টিম ছাড়তে ছাড়তে ট্র্যাম যাচ্ছে আর পাশে পাশে রাজেশ খান্না যাচ্ছেন গাইতে গাইতে मेरे सपनों की रानी कब आएगी तू आए रुत मस्तानी कब आएगी तू হ্যাঁ, <laughs> না বস সেটা হওয়ার কোনো চান্স নেই রাস্তার মধ্যে ওসব বলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে স্পেশাল ট্র্যাম লোকোমোটিভ ব্যবহার করা হতো যার ভেতরে একটি বিশেষ ধরনের কয়লা ব্যবহার করা হতো যার নাম কোক যাতে ধোঁয়া প্রায় নেই আর স্টিমটা বেরোনোর আগে গরম করে দেওয়া হতো যাতে সেটা ইনভিজিবল হয়ে যায় তারপর উনিশশো সাল নাগাদ শুরু হয় ইলেকট্রিফিকেশন জেনে গর্বিত হবেন যে এশিয়ার প্রথম ইলেকট্রিক ট্রাম চলেছে আমাদের এই কলকাতায় এসপ্লেনেট থেকে খিদিরপুর সাতাশে মার্চ উনিশশো উনিশশো সালে হাওড়া ব্রিজ ওপেন করা হয় আগেরবার বললাম না সেই হাওড়া ব্রিজের ওপর দিয়েও কিন্তু একসময় ট্রাম চলতো আর একটা মজার জিনিস ট্রলি বাসের নাম শুনেছেন কখনো ধরুন দুটো বাসকে মাঝখানে ট্রেনের মতো একটা ভেস্টিবিউল জাতীয় জিনিস দিয়ে জুড়ে দেওয়া হলো এবং মাথার ওপর লাগিয়ে দেওয়া হলো ওই ট্র্যামের মতো একটা আংটা এবার সেটা ট্র্যামের মতোই ইলেকট্রিকে চলবে এরকম এক পিস কলকাতায় নাকি আনানো হয়েছিল একটা ট্রায়াল রানও হয় কিন্তু তারপর সেটা জাস্ট পড়েছিল বহু বছর ধরে নোনাপুকুর ট্র্যাম ডিপোর ভেতরে তারপর কি হলো কলকাতায় জিনিস কিভাবে হারিয়ে যায় সেটা আশা করি আপনাকে নতুন করে বলতে হবে না কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে আরও শুনতে এবং আরও জানতে লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে radio Mirchi dot com slash Kolkata অথবা আমার মানে দ্বীপের ফেসবুক পেজে Facebook dot com slash Mirchi Dweep